বলছে এই জিহাদ কথার অর্থ কি এই জিহাদ শব্দটার অর্থ যদি জানতে চান জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার অর্থ চেষ্টা করা এর অর্থ সংগ্রাম করা তাহলে জিহাদ শব্দটার অর্থ চেষ্টা আর সংগ্রাম করা জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না পবিত্র যুদ্ধ এটার আরবি শব্দ হচ্ছে হারবম মুকাদ্দাসা পবিত্রকরণের কোনো জায়গায় হারবম মুকাদ্দাসা লেখা নেই সই হাদিসও পাবেন না এটা একটা ভুল অনুবাদ যেটা করেছে মিডিয়া পশ্চিমা বিশেষজ্ঞরা পবিত্র যুদ্ধ শব্দটা নেই জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না জিহাদ অর্থ চেষ্টা সংগ্রাম করা এরপরে ইসলামিক পরিভাষায় এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা মানুষ জাতির উন্নতির জন্য এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা পৃথিবীর মানুষের শান্তির জন্য আরেকটা অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে চেষ্টা আর সংগ্রাম করা আরেকটা অর্থ অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা এবারে আপনার প্রশ্নটাতে আসি যে তাহলে এইসব তরুণ মুসলিমরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা যুদ্ধ করছে এক নম্বর পয়েন্ট এমন সম্ভাবনা আছে আর কথাটা সত্যি যে কিছু মুসলিম আছে যারা আসলে বিপদগামী তারা বিপদে চলে গেছে তারা বলে যে ইসলামের যুদ্ধের অনুমতি আছে প্রসঙ্গ ছাড়াই উদ্ধৃতি দেয় তবে এদের সংখ্যা খুবই কম আমার মতে প্রধান কারণটা হলো মিডিয়া আমাদের এভাবে দেখাচ্ছে যেমন ইন্ডিয়ায় খবরের কাগজগুলোতে আমরা প্রায় দেখি যে কাশ্মীরের মুসলিম সন্ত্রাসীরা অনেক মানুষ মেরেছে হেডলাইন প্রত্যেক দিনই দেখবেন আমি কাশ্মীরে প্রথম গিয়েছিলাম দু সালে তখন ভাবছিলাম আমি যাব কি যাব না যাব কি যাব না ওখানে অনেক গোলযোগ প্রথমবারের মতো কাশ্মীরে চোদ্দ বছর পরে কাশ্মীরের সরকার কোনো পাবলিক লেকচারের অনুমতি দিল সেই লেকচারে অনেক মানুষ ছিল প্রায় এক লক্ষ মানুষ সেখানে পোলো গ্রাউন্ডে সেটা ছিল শ্রীনগরে আর যখন সেখানে গেলাম দেখলাম চারপাশে বন্দুক নিয়ে দেহরক্ষী ভাবলাম এটা আবার কি তবে সেখানে কোনো সমস্যা হয়নি পরের বছরে আসামে গেলাম যখন এয়ারপোর্টে নামলাম বন্দুক হাতে চার দেহরক্ষী আসলো বললাম এটা আবার কি অবস্থা ভালো না এই আসামে কেন কি হয়েছে সেখানে দেহরক্ষী না থাকলে আজ আমি এখানে থাকতাম না কিন্তু খবরের কাগজে আমরা কি দেখি যে আসামে হত্যা আর অরাজকতা চলছে কাশ্মীরের চাইতে আসামে অনেক বেশি মানুষ মারা গেছে এলটিটি এর ব্যাপারে কে বলে এলটিটি চেনেন তামিল তাদের বলা হয় তামিল টাইগার্স হিন্দু সন্ত্রাসী বলা হয় না কেন যখন কাশ্মীরি মুসলিমরা করে তখন তারা বলে মুসলিম সন্ত্রাসী যখন আসামের হিন্দুরা করে তাহলে সেটা স্থানীয় সমস্যা যদি এলটিটি করে স্থানীয় সমস্যা ইন্ডিয়ায় ইন্ডিয়ার অবস্থা সম্পর্কে জানেন এমন কাউকে জিজ্ঞেস করেন সে আপনাকে বলবে বেশিরভাগ হত্যা সেটা করেছে মাউস্ত্রীরা এদের কথা কাগজে কতবার দেখি আমরা এদের খবরটা হয়তো আসবে ছোট করে যে এতজন লোক আসামে মারা গেছে ছোট করে মুসলিমরা যদি করে হেডলাইন কেন সব জায়গাতে কিছু কুলাঙ্গার থাকে একবার একজন আমাকে বলেছিল কাশ্মীরের ব্যাপারটা এটা আসলে আমাদের দেশের জন্য সমস্যা আসাম কি দেশের জন্য সমস্যা না শুধুমাত্র কাশ্মীরি কি দেশের জন্য সমস্যা দুই জায়গাতেই স্বাধীনতার যুদ্ধ চলছে আর নিরীহ কাশ্মীরিরা না নাজেহাল হচ্ছে সব জায়গায় তারা অপদস্থ হচ্ছে যদি আফগানিস্তানে যান সেখানে আপনি কি দেখবেন আমেরিকানরা সেখানে গেল আর তাদের বলল সন্ত্রাসী তারপর আপনি দেখেন প্যালেস্টাইন ইহুদিরা হিটলার তাদের বের করে দিয়েছিল জার্মানি থেকে তাড়িয়ে দিল প্যালেস্টাইনিরা আরব জ্ঞাতি ভাইরা তারা বলল আহলান আস্তাহলান আমাদের ঘরে আপনাদের স্বাগতম চিন্তা করেন একজন লোকের ঘর নেই মাথায় ছাদ নেই আপনি তাকে আপনার ঘরে নিয়ে আসলেন কয়েকদিন পরে সে আপনাকে তাড়িয়ে দিল আপনি দরজায় দাঁড়িয়ে বলতে লাগলেন ও আমার ঘর কেড়ে নিয়েছে আমার ঘর ফিরিয়ে দাও তখন আপনি সন্ত্রাসী এটা কি দেখতেই পাচ্ছেন এই হলো মিডিয়া এটা মিডিয়া তাহলে দেখবেন বসনিয়াতে কি হয়েছিল মুসলিমদের হত্যা করা হলো আমি আপনার সঙ্গে একমত মুসলিমরাও সেখানে যুদ্ধ করেছিল কিন্তু তাদের উপর অবিচার হয়েছে মানবত বলে কিছু নেই প্যালেস্টাইন ঘটনার কি উত্তর দেবেন অথবা ধরেন ইরাক তাদের নাকি রাসায়নিক অস্ত্র আছে আমি সাদ্দাম হোসেনের পক্ষে বলছি না আমি তাকে ভালো মুসলিম মনে করি না তবে সাদ্দামের সময় ইরাকে কিছু সমস্যা ছিল আমেরিকানরা আসার পরে সেগুলো অনেক গুণ বেড়ে গেছে ঠিক সেই রাসায়নিক অস্ত্র কোথায় গেল যেহেতু জর্জ বুশ বলেছে যাও আক্রমণ করো তাই আক্রমণ যে লোকটা সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী সে হলো জর্জ বুশ এক নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ তাহলে আসল ব্যাপারটা হচ্ছে এটা মিডিয়ার খেলা মুসলিমদের অপদস্থ করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদেরকে বলছেন সন্ত্রাসী আমি সেজন্য বলছি মুসলিমদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে তবে কুলাঙ্গারের সংখ্যা অনেক কম এরা সংখ্যায় কম পুরোটাই মিডিয়ার কারসাজি আয়ারের নাম শুনেছেন আইরিশ রিপাবলিকান আর্মি ইংল্যান্ডে এটা আসলে ক্যাথলিক আর প্রোটেস্টেন্টদের ভেতরে লড়াই তাদের কেউ ক্যাথলিক সন্ত্রাসী বলে না কেন একশো বছরেরও বেশি তবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মুসলিম সন্ত্রাসীদেরকে বেশি ভয় পাচ্ছেন আয়ারে নিয়ে অত চিন্তা নেই যারা এখন পর্যন্ত অনেক মানুষ মেরেছে অনেক বোমা ফাটিয়েছে কিন্তু এরা দরজা বন্ধ করে মিটিং করে যে কিভাবে কিভাবে মুসলিম সন্ত্রাসীদের থামাবো ব্যাপারটা খুবই কমন কোনো পলিটিশিয়ান ভোটের দরকার হলেই নতুন প্রধানমন্ত্রী আসলেন আর তখনই ঘটল গ্লাস গোবম্বি সাবিল আহমেদকে চেনেন সাবিল আহমেদের নাম শুনেছেন খুব ভালো আমি নাম শুনেছি কখনো দেখিনি ইন্ডিয়ার পেপারে এসেছিল এই সাবিল আহমেদকে সাবিল আহমেদ হলো ডক্টর জাকির নায়কের ভক্ত আর ব্যাঙ্গালোরে ডক্টর জাকিরের লেকচারের অর্গানাইজার ছিল পুরো আর্টিকেলটাই সন্ত্রাসের উপর তারপরে সাবিল আহমেদের নাম তারপরে জাকির নায়কের কথা কেন কারণ জাকির নায়ক জনপ্রিয় আর্টিকেলটার গুরুত্ব বেড়ে যাবে তারপর সেখানে লেখা আছে যদিও ডক্টর জাকির নায়েক পুরোপুরিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে এই আর্টিকেলে আমার নামটা জুড়ে দিল আপনারা কি লাল মসজিদের ঘটনা জানেন পাকিস্তানে সেখানে জাকির নায়কের সিডি পাওয়া গেছে তাহলে তো খুশি হবেন যখন ইন্ডিয়ান প্রেস বলছে ডক্টর জাকির নায়ক সন্ত্রাসের বিরুদ্ধে তাহলে তো খুশি হবেন যে সাবিল আহমেদের কাছে আমার সিটি আছে লাল মসজিদে আমার সিটি আছে আমি যদি সন্ত্রাসের বিরুদ্ধে থাকি তাহলে এটাও ভাবেন যে হাজার হাজার মুসলিম সন্ত্রাসী কাজ করছে তারা যেহেতু আমার ভক্ত তারা এগুলো বাদ দেবে কেউ অসুস্থ হলে তো ডাক্তার কাছে যাবে ঠিক এটা বলতে পারবেন না শুধু অসুস্থরাই হাসপাতালে যায় অসুস্থ হলে তো হাসপাতালে যাবেই যদি ধরে নেন এরা সবাই সন্ত্রাসী আমার লেকচার শোনে ইন্ডিয়ার সরকার তো খুশি হবে ডক্টর জাকির নায়ক সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে তাদের খুশি হওয়া উচিত যে এই লোকগুলো আমার কথা শুনছে আমি হয়তো সবাইকে বোঝাতে পারবো না তবে কিছু লোককে তো বোঝাতে পারছি কিন্তু সেই আর্টিকেলে আমার নামটা লেখে গুরুত্ব পাওয়ার জন্য আসলে ব্যাপারটা কি যদি ইসলামের বিরুদ্ধে লেখেন আপনার আর্টিকেলটা তাহলে চোখে পড়ার সম্ভাবনা বেশি এটা খুবই কমন খুশবন্ত সিংয়েরও একই অবস্থা খুশবন্ত সিংকে চেনেন এখন তার বয়স চুরানব্বই তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন আর্টিকেল লিখেছেন কয়েক সপ্তাহ আগে এই নভেম্বরে আমার বিরুদ্ধে লিখেছিলেন তিনি বলেছেন প্রথম আর্টিকেলে তিনি লিখেছেন যে আমি ডক্টর জাকির নায়কের প্রোগ্রাম প্রতিদিন মনোযোগ দিয়ে দেখি তিনি আমার প্রশংসা করলেন আমার স্মরণশক্তির কথা বললেন তারপরে তার নিজের স্টাইলে সমালোচনা করলেন এরপর আর্টিকেলটা লিখলেন যে দিল্লিতে একটা বইমেলা হয়েছিল সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডক্টর জাকির নায়কের বই যেখানে অমুসলিমদের করা বিশটা কমন প্রশ্নের উত্তর দেয়া আছে ও এই লোকের স্মরণশক্তি অসাধারণ ইত্যাদি ইত্যাদি তবে আমি তার চারটা প্রশ্নের উত্তর দেব তারপরে বললেন শুকরের মাংস অ্যালকোহল বহুবিবাহ আর পর্দা নিয়ে হিজাব সেই আর্টিকেলটা পড়ে দেখেন এখানে বিস্তারিত বলার মতো সময় নেই শুকরের ব্যাপারে বলেছি এটা নির্লজ্জ প্রাণী সত্তরটার বেশি রোগ ছড়ায় আর শুকর হলো যথেচ্ছ যৌনাচারের একটা প্রতীক আমি বলেছিলাম শুকরের মাংস খেলে আপনার ব্যবহার শুকরের মতো হবে এই শুকরের মাংস হচ্ছে যথেচ্ছ যৌনাচারের একটা প্রতীক তিনি বললেন আমি এটা জানতাম না তারপর বললেন যে পশ্চিমা দেশগুলোতে সবাই শুকরের মাংস খায় সেখানে তো কাউকে অসুস্থ হতে দেখি না দেখেন ডাক্তাররা আমাদের বলে পতিতালয়ে গেলে এইডস হতে পারে তবে পতিতালয়ে যারা যায় তাদের সবার এইডস হয় না পার্সেন্টেজটা খুবই কম খুব কম মানুষেরই সেটা হয় একইভাবে শুকরের মাংস যারা খায় তাদের সবার এই রোগগুলো হয় না তবে এখন আমেরিকানদের অর্ধেকেরও বেশি মানুষ হাইপার টেনশনে ভুগছে এর একটা কারণ শুকরের মাংস খাওয়া তারপর অ্যালকোহল নিয়ে বলেছেন ডক্টর জাকির নায়ক বলেছেন অ্যালকোহল খেয়ে এই রোগগুলো হতে পারে তিনি বললেন যে কোরআন অ্যালকোহলের বিরুদ্ধে না কোরআন আসলে মাতাল হওয়ার বিরুদ্ধে এখন তিনি কোরআনের ব্যাখ্যা করছেন এই হলো মিডিয়া তিনি লিখলেন আমার বয়স এখন চুরানব্বই বছর আমার জীবনে প্রত্যেক দিনই আমি মদ খেয়েছি আমি কখনোই মাতাল হইনি কখনো অসুস্থও হইনি আর আমি কখনোই কোনো মানুষকে আহত করিনি এখন ওনার এই কথাগুলো চুরানব্বই বছর বয়স জীবনে কখনো মাতাল হননি আমি এমন অনেকের কথা জানি যারা আমাকে বলেছে যে মদ খেয়ে অনেকবারই আমরা মাতাল হয়েছি জীবনে কখনো অসুস্থ হননি হয়তো ভুলে গেছেন চুরানব্বই বছর বয়স কখনো কাউকে আহত করেননি আহত করেছেন আমাকে তাহলে বুঝতে পারছেন আপনি যদি ইসলামের বিরুদ্ধে আর্টিকেল লেখেন বিখ্যাত কারো বিরুদ্ধে লেখেন আর্টিকেলটা গুরুত্ব পাবে লোকজন খবরটা পড়বে একইভাবে এটাও দেখেন পৃথিবী জুড়ে মুসলিমদের ইমেজ হলো তারা সন্ত্রাসী কেউ কেউ হয়তো স্বাধীনতা যুদ্ধ করছে চিন্তা করেন যদি আপনাকে বলি ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিং সন্ত্রাসী ভগৎ সিং কি সন্ত্রাসী সন্ত্রাসী নাকি সন্ত্রাসী না স্যার ভগৎ সিং কি সন্ত্রাসী ছিলেন কাজটা সন্ত্রাসীর মতো ছিল কিন্তু আপনার মতে কি সন্ত্রাসী আমার মতো তিনি সন্ত্রাসী ছিলেন না যেহেতু ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিং একজন সন্ত্রাসী তার মানে এই না যে সে কথাটা আমাদের মেনে নিতে হবে আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে মিডিয়ার একটা কারসাজি সেজন্য আজকের লেকচারের টপিকটা সেরকম ছিল যেন শান্তিতে থাকতে পারি আশা করি উত্তরটা পেয়েছি ধন্যবাদ স্যার তাকে পাপ বলে জানবো মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মন পাপ ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই এটা ইমানই শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহানবুল আলমিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুর রাজাক বিন ইউসুফ কাসিম বিন আব্বাস মুজফার বিন মহসিন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ডক্টর জাহাঙ্গীর হারুন হুসেনের উপস্থাপন হাফেজ এ বি এম হেজবুল্লাহ বুঝতে হলে কোরআনের নিয়মে বুঝতে হবে কোরআন অধিকার আমরা কোরআন বুঝতে চাই আমরা কোরআন পড়তে চাই মুমিনদের জন্য জ্ঞাতব্য আর এজন্যই নবু কোরআন শাস্ত্রের সংকলন করা হয়েছে অনন্য বিষয় যার কোনো তুলনা নেই যে বিষয়টি কোরআনকে বোঝার জন্য সহায়ক হবে এই সবগুলি হচ্ছে আনের মানের অন্তর্ভুক্ত যা অনেক জীবনকে পরিমার্জিত করে চলেছে উলুমুল কোরআন ও ইসলামী আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রশ্ন করবেন হ্যাঁ আমি ছিলাম সন্ধ্যা এখন আমি জারা বিলাল খান আমি ইসলাম গ্রহণ করেছি আপনি আপনার লেকচারে বললেন যে ইসলাম মূর্তি বা মূর্তি পূজায় বিশ্বাস করে না তবে কেরালায় এমন একটা জায়গা আছে যেখানে একটা মূর্তি দেখা যায় যেটা পাথর থেকে উঠে এসেছে আর এটা বাড়ছে এটা তাহলে এরকম কেন বোন আপনি প্রশ্ন করলেন যে ইসলামে মূর্তি পূজা নেই কিন্তু তিনি জানেন যে কেরালার কোনো একটা জায়গায় সেখানে কোনো একটা পাহাড়ের ভেতর থেকে একটা মূর্তি বের হয়ে আসছে আর সেটা বাড়ছে কিভাবে সেটা বাড়ছে আপনার প্রশ্ন তার মানে এই মূর্তিটার ভিতরে কিছু আছে বোন আপনি কি জানেন যে পাহাড়ও বড় হয় এটা কি জানেন হ্যাঁ যদি এটা জানেন তাহলে মূর্তিও তো বেড়ে উঠতে পারে তার মানে এই না এমন না যে সেই মূর্তির ভেতর জীবন আছে না মূর্তিটা পাথরের ভেতর থেকেই এসেছে ওখানে আগে কোনো মূর্তি ছিল না পাথরের মধ্যে থেকে মূর্তিটা বের হয়েছে আমি তো সেটাই বলছি মূর্তিটা পাথরের মধ্যে থেকে বের হচ্ছে পাহাড় পর্বত আকারে বড় হয় কিভাবে এগুলো বাড়ে সেটা আমরা জিওলজিতে পড়েছি যে পাহাড় পর্বত বাড়ে এমন অনেক উদাহরণ আছে যেমন ধরেন এই কয়েক বছর আগে শোনা গেল যে গণেশের মূর্তি দুধ খাচ্ছে এটা একটা সহজ বৈজ্ঞানিক ব্যাপার অসমোসিস এটা খুবই সহজ একটা বৈজ্ঞানিক ব্যাপার আপনি যদি দুধ ভর্তি জগে একটা চারা গাছ রাখেন সেই গাছ দুধ শুষে নেবে এটা অসমোসিস তার মানে এই না যে সেই মূর্তি দুধ খাচ্ছে তখন অনেক টিভি চ্যানেলে এটা দেখানো হয়েছিল এখানে আপনাকে বুঝতে হবে যে এগুলো হলো সব জড়বস্তু বেদে পরিষ্কার করে বলা আছে যজুর্বেদে আছে বত্রিশ অধ্যায় তিন অনুচ্ছেদে নাতাস্তি প্রতিমা আস্তি মহান স্রষ্টার কোনো প্রতিমা নেই তার কোনো ছবি নেই তার কোনো মূর্তি নেই তার কোনো ভাস্কর্য নেই কোনো ফটোগ্রাফ নেই আশা করি উত্তরটা পেয়েছি কিন্তু একটা কথা পাথরটা এমন আকার পাচ্ছে কিভাবে পাথরটার আকার তাহলে একটা মূর্তির মতো হচ্ছে কেন বোন আজকের কথা যদি বলেন তাহলে মানুষও কোনো কোনো আকার দিতে পারে যন্ত্রপাতি দিয়ে প্রাকৃতিকভাবে কোনো আকার তৈরি হতে পারে এটা খুবই স্বাভাবিক এমন অনেক কথা শোনা যায় যে একটা গাছ আছে দেখলেন লেখা আছে ওম অথবা কোনো গাছে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্ত ব্যাপার আসলে একেবারে গুরুত্বহীন আমরা এখানে কথা বলছি সত্য নিয়ে বোন অনেক পাহাড় আছে দেখতে মানুষের মুখের মতো এমনটা দেখেছেন আপনি এটা প্রকৃতির খেলা পাথরের আকার থাকলে সেটা অলৌকিক হয়ে যায় না আমরা মেনে চলবো বেদের কথা কোরআনের কথা বাইবেলের কথা যেটা বলছে মহান সৃষ্টিকর্তার প্রতিমূর্তি নেই পাথরটা একটা মানুষের মতো হতে পারে কোনো ছবির মতো হতে পারে একটা মূর্তির মতো হতে পারে তার মানে এই না যে সেটা ঈশ্বর ধন্যবাদ ঠিক আছে আর এইসব পাথর দেখবেন বিভিন্ন ছবি আর মূর্তি এগুলো পড়ে গেলে ভেঙে যায় যখন সে নিজেকেই সাহায্য করতে পারে না তখন আমাদের কিভাবে সাহায্য করবে আশা করি উত্তরটা পেয়েছি ধন্যবাদ ঠিক আছে প্রণাম গুরু আমার নাম বিলাস কাটবে আমি নায়ার হসপিটালের মেডিকেলের ছাত্র আমার মতে আমরা খুবই ভাগ্যবান যে মানুষ হিসাবে জন্মাতে পেরেছি প্রাণী হিসাবে আমরা আলাদা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে তাই আপনার মতে আমাদের এই মূল্যবান জীবন কোন কাজে লাগানো উচিত মানে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি আমাদের এই জীবনের আসল উদ্দেশ্যটাই কি হওয়া উচিত ভাই বলবেন আপনি নায়ার হসপিটালে মেডিকেল স্টুডেন্ট আপনাকে বলি আমিও নায়ার হসপিটাল থেকে পাশ করেছি আমিও একই মেডিকেল কলেজ থেকে পাশ করেছি নায়ার হসপিটাল পাশ করেছি উনিশশো সালে আনুমানিক ষোলো বছর আগে ভাই প্রশ্ন করলেন যে আমরা এই মানুষের জীবন পেয়েছি এখন এই জীবনটাকে কিভাবে কাজে লাগাবো আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে জিন্না ওয়াল ইনসা আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্য ইবাদত মানে তাকে মেনে চলা তাই পৃথিবীটা আমাদের জন্য শ্রেষ্ঠ কর্তব্য আল্লাহ তালা নির্দেশগুলো মেনে চলা যাতে শান্তিতে থাকতে পারি ইহকালে এবং পরকালে মানুষ জাতির যিনি স্রষ্টা তিনি প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবেন পবিত্র সুরামুলকের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ জি খালাকাল মাওতাওয়াল হায়াতা আল্লাহ তালায় সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কর্মে কে উত্তম পৃথিবীতে আমাদের এই জীবন এটা পরকালের জন্য পরীক্ষা আমরা সবাই পরীক্ষা দিচ্ছি আর আপনি যদি আল্লাহ তালার আদেশগুলো মানেন আর তার কথা মতো যদি জীবনযাপন করেন আর শান্তি বজায় রাখেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাহলে আপনি ইহকালেও সফল হবেন পরকালেও সফল হবেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ কিন্তু আমরা আমরা যারা তরুণ আমাদের কোন কাজটা করা উচিত আচ্ছা আপনারা কি করবেন আপনারা এই কোরআন পড়বেন পবিত্র কোরআন পড়েন কোরআনের কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করেন যদি আপনারা বেদ পড়েন দেখবেন বেদাও বলছে এক ঈশ্বরের কথা মূর্তি পূজা চলবে না পবিত্র বেদ বলছে ভবিষ্যতে একজন ঋষি আসবেন ভবিষ্যতে কলকি অবতার আসবেন সবাইকে ভালো জিনিস দেখাবেন এই কলকি অবতার হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কোরআন আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব নাজিল হয়েছে শেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর এই কোরআন পড়েন মেনে চলেন তাহলে শান্তিতে থাকতে পারবেন ইহকালে আর পরকালেও শান্তিতে থাকবেন আশা করি উত্তরটা পেয়েছেন থ্যাংক ইউ স্যার হ্যাঁ বল আমার নাম আরতি আমি একজন অমুসলিম আপনার কাছে আমার প্রশ্নটা হলো তার আগে আমি আপনাকে এই জ্ঞানগর্ভ লেকচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জেনেছি আপনার লেকচারে শুনেছি আমি যতখানি বুঝেছি যে ইসলাম এমন একটা ধর্ম যেটা বিশ্বাস করে শান্তি সাম্যবাদ এবং বিজ্ঞানসম্মত যুক্তিবাদী চিন্তায় এমনটা যদি হয়ে থাকে তাহলে ইসলাম কিভাবে আল্লাহর ধারণায় বিশ্বাস করে অথবা ইসলাম কিভাবে বেহেস্ত বা ধূসকে বিশ্বাস করে যদি সেটা যুক্তিবাদী হয় বোন আপনি প্রশ্ন করলেন বললেন এটা জেনে আপনার ভালো লেগেছে যে ইসলাম একটি শান্তির ধর্ম আর ইসলাম একটা বিজ্ঞানসম্মত ধর্ম যৌক্তিক ধর্ম তারপর বললেন যদি ইসলাম যৌক্তিক ধর্ম হয়ে থাকে তাহলে ধর্মটা কিভাবে বিশ্বাস করে ঈশ্বরে কিভাবে বিশ্বাস করে বেশ তা দোজকে বোন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারবেন বিজ্ঞানের মাধ্যমেই যদি কোনো নাস্তিককে প্রমাণ দেখাতে চাই যদি কোরআনের সত্যতা প্রমাণ করতে চাই তাহলে বিজ্ঞানের সাহায্য নেব বর্তমানে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় আগেকার দিনে এটা ছিল অলৌকিক কাজ তারপর আসলো সাহিত্য আর কবিতার যুগ প্রত্যেক যুগেই কোরআন হলো অলৌকিকেরও অলৌকিক কোরআন সবসময়ের জন্য অলৌকিক এই কারণে বলছি আমার কথা শুনলে বুঝবেন আমি প্রমাণ করেছি আর যে মানুষটা বিজ্ঞানের কথা বিশ্বাস করে যদি সে নিরপেক্ষ হয় তাহলে মানতে বাধ্য হবে যে কোরআন হলো আল্লাহর বাণী যদি সে বিজ্ঞানে বিশ্বাস না করে যদি নিরপেক্ষ না হয় যদি বুঝতে না চায় তাহলে সম্ভাবনা বেশি যে সে পবিত্র কোরআন বিশ্বাস করবে না সেজন্য আমি বলেছি যে আজকে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে আপনি যদি বিজ্ঞানের কথা বলেন ঈশ্বরের কথা যদি বলেন বেশিরভাগ বিজ্ঞানী ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে এখন আগেকার দিনে ফ্রান্সিস বেকনের কথা অনুযায়ী তিনি বলেছেন যে বিজ্ঞান সম্পর্কে অল্প জ্ঞান থাকলে আপনি হবেন নাস্তিক তবে বিজ্ঞান সম্পর্কে অনেক জানলে আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন এরপরে বেহেস্তার দোজক নিয়ে আপনার প্রশ্নের গুরুত্ব দেই আপনি কোরআন পড়লে দেখবেন কোরআনের বিজ্ঞান সম্পর্কে যা কিছু বলা হয়েছে আনুমানিকভাবে বলতে পারেন যে বিজ্ঞান সম্পর্কে এসব কথার আশি পার্সেন্ট একেবারে একশো পার্সেন্ট সঠিক হয়েছে বিশ্বজগৎ কীভাবে সৃষ্টি হলো পৃথিবীর আকার কেমন চাঁদের আলোর কথা তারপরে সূর্য তার নিজের চারপাশে ঘুরে পানিচক্র ভূগোল বোটানি ইত্যাদি বিজ্ঞান সম্পর্কে কোরআনের এসব কথার আশি পার্সেন্ট একেবারে একশো পার্সেন্ট সঠিক প্রমাণিত হয়েছে কোরআনের বাকি বিশ পার্সেন্ট সেটা এখনো প্রমাণিত হয়নি সঠিকও না ভুলও না আমার চুক্তি বলে যখন আশি পার্সেন্ট একেবারে পুরোপুরি সঠিক আর বাকি বিশ পার্সেন্ট সঠিকও না ভুলো না এই বিশ পার্সেন্টের পয়েন্ট ওয়ান পার্সেন্টও ভুল বলে প্রমাণিত হয়নি আমার যুক্তি বলে যে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় বাকি বিশ পার্সেন্ট সঠিক হবে তাহলে বেহেস্তার দোজক ফেরেস্তা জিন বিজ্ঞান এখনো অতটা উন্নত হয়নি বিজ্ঞান হয়তো এতটুকু উন্নত হয়েছে যে কোরআনের আশি পার্সেন্ট বৈজ্ঞানিক কথাগুলো যাচাই করে দেখতে পারবে আগামীকাল হয়তো পঞ্চাশ বছর পরে একশো বছর পরে দুইশো বছর পরে বিজ্ঞান তখন বেহেস নিয়ে কথা বলবে দোজক নিয়ে কথা বলবে জিন নিয়ে কথা বলবে আমার বিচার বুদ্ধি বলে এটা কোনো অযৌক্তিক বিশ্বাস না বিশ্বাসটা যুক্তিসঙ্গত যখন আশি পার্সেন্ট পুরোপুরি সঠিক বলে প্রমাণিত বাকি বিশ পার্সেন্টের পয়েন্ট ওয়ান পার্সেন্টও ভুল বলে প্রমাণিত হয়নি কোনো বিজ্ঞানী বলতে পারবে না বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে না দুজক বলে কিছু নেই বিজ্ঞান দিয়ে এটাও প্রমাণ করতে পারবে না যে বেহেস্ট বলে কিছু নেই শুধু বলতে পারবে আমি জানি না এটা থাকতেও পারে নাও থাকতে পারে প্রমাণিত হয়নি আমার চুক্তি বলে এই বিশ পার্সেন্ট এখনো ভুল বা সত্য প্রমাণিত হয়নি বাকি আশি পার্সেন্ট পুরোপুরি সঠিক একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আমি বলবো যে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় বাকি বিশ পার্সেন্ট সঠিক হবে সেজন্য আমি বিশ্বাস করি দোজোখে বিশ্বাস করি বেহেস্তে এছাড়াও আমি ফেরেস্তে আর জিন বিশ্বাস করি আশা করি উত্তরটা পেয়েছেন আমার কিছু ব্যাপার পরিষ্কার করা প্রয়োজন কিছু ব্যাপারে জানা দরকার এই প্রশ্নটার সাথে প্রাসঙ্গিক হ্যাঁ স্যার আপনি এখন বললেন যে বিজ্ঞান ও আল্লাহর ধারণায় বিশ্বাস করে ইসলামও সেটাই বিশ্বাস করে সেখানে এসব ব্যাপার নিয়ে কি ব্যাখ্যা দেয়া হয়েছে আল্লাহ আর বেহেশ দুজক সম্পর্কে বোন আপনি আমার পুরো লেকচার শুনেছেন হ্যাঁ আপনি কি আমার গত লেকচারটা শুনেছিলেন is the Quran God's word না স্যার আচ্ছা। আজকেই প্রথম এসেছি এখানে আমি পনেরো মিনিটে সেই কথাগুলো বলেছি যেটা আসলে দুই ঘন্টার লেকচার আপনাকে অনুরোধ করব আপনি আমার ভিডিও ক্যাসেটটা জোগাড় করেন is the Quran God's word সেখানে প্রমাণ করেছি যে কোরআন আল্লাহর বাণী নাস্তিকের সামনে ঈশ্বরের অস্তিত্ব সেখানে প্রমাণ করেছি সেই কথাগুলো এখানে সংক্ষেপে বলেছি আমি সেখানে আমি প্রমাণ করেছি যে ঈশ্বরের অস্তিত্ব আছে যদি স্রষ্টা বলে কেউ না থাকতো তাহলে কোরআন কে লিখেছে চোদ্দশো বছর আগে এই কোরআন কে লিখেছে এই কোরআন প্রশ্নটা আমারও যে এই কোরআন কে লিখেছেন কে লিখেছে আমাদের স্রষ্টা লিখেছেন ঈশ্বর লিখেছেন মানুষ এটা লিখতে পারবে না সরি এই কথাটা ব্যাখ্যা করে বলেন এই ব্যাখ্যাটা আমি দুই ঘন্টা ধরে দিয়েছি আপনি ভিডিও ক্যাসেটটা দেখেন আর পঁচানব্বই সালে এই টপিকের উপরে বোম্বেতে লেকচার দিয়েছিলাম আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করব মহিলা ভলেন্টিয়ারদের উনাকে ওই ক্যাসেটটাও দেবেন যেখানে বোম্বেতে পঁচানব্বই সালে আমি এই লেকচারটা দিয়েছিলাম লেকচারগুলো দেখেন ইনশাল্লাহ এখানে বিস্তারিত পাবেন এখানে ব্যাখ্যাগুলো পাবেন ঈশ্বর আর ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ আর কোরআনের সত্যতার প্রমাণ আশা করি উত্তরটা পেয়েছেন এবারে প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আসসালামু আলাইকুম জাকির ভাই আমার নাম নীলম শেঠি আমার জন্ম হিন্দু পরিবারে আমি একদিন আজাদ ময়দানে হিন্দুইজম ও ইসলামের সাদৃশ্য নিয়ে আপনার লেকচারটা শুনেছিলাম সেদিন থেকেই আমি ইসলাম পছন্দ করি আজকে সবার সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি মার্শাল্লাহ বোন আপনাকে অভিনন্দন ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন বোন তিনি বললেন যে কয়েক বছর আগে বোম্বের আজাদ ময়দানে তিনি প্রথম আমার লেকচার শুনেছিলেন টপিক ছিল হিন্দুইজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য আর সেই দিন থেকেই